শিখে এসে তারপরে প্রশ্ন করত এরকমই একটা বিষয় ছিল তারা আল্লাহ রাসুলকে প্রশ্ন করেছিল ইউসুফ আলাইহ সালাতামের এই কাহিনী প্রসঙ্গে মূলত তারা বলেছিল যে কিভাবে বানি ইসরাইল মিশরে আগমন করেছিল এবং সেখানে তারা কতদিন ছিল কিভাবে তারা মিশর থেকে আবার চলে গেল আল্লাহ রাব্বুল আলমিন তার নবীকে বিস্তারিতভাবে এজন্যই এই কাহিনী শুনিয়েছেন এবং কোরআনে তা লিপিবদ্ধ হয়েছে এর মধ্যে আমাদের প্রিয় নবী রসুল্লাহ সাল আলি ওয়াসাল্লামের জীবনের সঙ্গেও মিল আছে যেভাবে ইউসুফ আলাইহিসালামকে তার আপন লোকেরা হত্যা করার চক্রান্ত করেছিল ঠিক তেমনি ভাবে আমাদের প্রিয় নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লামকেও মক্কার লোকেরা হত্যা করার জন্য চক্রান্ত করেছিল আমাদের প্রিয় নবী সাল আলহি ওয়াসাল্লাম যেমনি ভাবে এরপরে মদিনা রাষ্ট্র গঠন করেছেন রাষ্ট্রপ্রধান হয়েছেন ঠিক তেমনি ভাবে ইউসুফ আলাইহি মিশরের রাষ্ট্রপ্রধান হয়েছিলেন যেমনি ভাবে ইউসুফ আলাইহি সালাতামের কাছে যারা তাকে হত্যা করার চেষ্টা করেছিল চক্রান্ত করেছিল পরবর্তীতে ইউসুফ আলাইহিসালামের হাতে তারা আত্মসমর্পণ করে ঠিক তেমনি ভাবে আল্লাহর রাসুল সাল আলহি ওয়াসাল্লামেরও মক্কা বিজয়ের পরে মক্কার সেই লোকগুলো যারা আল্লাহর রাসুল সাল্লাহ সাল্লামকে হিজরত করতে বাধ্য করেছিল যারা হত্যা করার চক্রান্ত করেছিল তারা মক্কা বিজয়ের দিন আল্লাহর রাসুল সাল্লাহ সাল্লামের কাছে ক্ষমা প্রার্থনা করেছিল যেমনি ভাবে ইউসুফ আলাইহ সালাম তার ভাইদেরকে তথা শত্রুদেরকে যারা হত্যা করার চক্রান্ত করেছিল তাদেরকে হাতের মুঠোর ভিতরে পাওয়া সত্ত্বেও তাদের থেকে প্রতিশোধ না নিয়ে বরং তাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করলেন তিনি বলেছিলেন আজকে তোমাদের বিরুদ্ধে আমার কোনো ক্ষোভ নেই কোন প্রতিশোধ নেওয়ার ইচ্ছে নেই ঠিক তেমনি ভাবে আমাদের প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামও যেদিন মক্কা বিজয় করেছিলেন সেদিন তিনি ইচ্ছে করলে একটা আঙ্গুলের ইশারায় দশ হাজার তরবারি উন্মুক্ত ছিল মক্কার লোকদের গরদানগুলো বিচ্ছিন্ন হয়ে যেত আল্লাহ রসুল সাল সাল্লাম সেখানে ইউসুফ আলহিসাম যেভাবে সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন আল্লাহ রসুল সাল আলহি ওয়াসাল্লামও সেই মক্কা বিজয়ের দিন সে কথাই বলেছিলেন আমি সে কথা বলবো যা বলেছিলেন আমার ভাই ইউসুফ যখন তার ভাইদেরকে হাতের মুঠোর মধ্যে পেয়েছিলেন আমিও তোমাদের জন্য তাই বলছিলাম তসরি বা আলাইকুমলিয়াউম আজকে তোমাদের জন্য তোমাদের প্রতি আমার কোনো ক্ষোভ নেই কোন প্রতিশোধ নেওয়ার ইচ্ছা নেই আমি তোমাদের সকলকে ক্ষমা করলাম যেহেতু আল্লাহর নবীর জীবনের সঙ্গে ইউসুফ সালামের জীবনের মিল ছিল এরপরে কুফাররা প্রশ্ন করেছিল আল্লাহ রাব্বুল আলমী সেজন্য ইউসুফ আলহিসালাম কাহিনীকে সবিস্তারে বর্ণনা করলেন এরপরে আল্লাহ তালা মূল কথা বলছেন আম্বা সুরা ইউসুফের একশো দুই নম্বর আয়াত থেকে মিন আম্বা ইল গাইব এ হচ্ছে গায়েবের খবর থেকে অদৃশ্যের খবর ইলাইকা যা আপনার প্রতি আমি ওহেই করছি আপনি নিজের থেকে গায়েব জেনে বলছেন না আমি আলোচনা করেছিলাম যে এই সুরার মধ্যে ইসলামের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক আলোচনা হয়েছে ইউসুফ আলহ সালাতামকেও যখন জেলখানায় বসে স্বপ্নের ব্যাখ্যা চাওয়া হয়েছিল তিনি স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার আগে তিনি বলেছিলেন আমি তোমাদের স্বপ্নের ব্যাখ্যা দিব এবং তোমাদের খাবার আসার আগেই বলে দিতে পারবো কি খাবার আসবে কিন্তু তোমাদের জানতে হবে আমার এই কথার উৎস কোথায় থেকে আমি বলছি এটা পরিষ্কার না করলে কেমত পর্যন্ত মানুষেরা মানুষের আকিদা নষ্ট করে একদল লোক ফায়দা লুটবে এই জন্য তিনি উৎসব বর্ণনা করতে গিয়ে দাওয়াত দিলেন আল্লাহর দাওয়াত দিলেন ঠিক তেমনি ভাবে আল্লাহ রসুল সাল আলহি ওসাল্লামও এই কাহিনী বিস্তারিতভাবে বর্ণনা করার পরে আল্লাহ রাব্বুল আলমিন রহস্য খুলে দিলেন দালিকামিন আম্বা ইল এ হচ্ছে গাইবের খবর ইলাইকা যা আপনার প্রতি আমি ওহি করেছি অর্থাৎ আপনি নিজের পক্ষ থেকে এটা বলার ক্ষমতা ছিল না আপনাকে আমি জানিয়ে দিয়েছি তারপরে আপনি বলতে পেরেছেন আল্লাহ তারা বলছেন আপনি তাদের কাছে ছিলেন না ইদ আজমাউ যখন তারা ইউসুফের ভাইয়েরা আজমাউ আমরাহুম যখন তাদের কাজকে তারা সিদ্ধান্ত নিয়েছিল ইউসুফের ব্যাপারে যখন সিদ্ধান্ত নিচ্ছিল তখন আপনি তো ওদের সঙ্গে ছিলেন না অহুম করুন তারা যে চক্রান্ত করছিল আপনি তাদের সঙ্গে ছিলেন না কাজেই বুঝা গেল যে নবী রসুল যে কেহই হোক না কেন আল্লাহ তারা বলছেন কেউই গায়েবের মালিক নন গায়েবের মালিক একমাত্র কে এটা ইসলামের আকিদার মূল ভিত্তি কোরআনের স্পষ্ট আয়াত যে একমাত্র গায়েবের এলেম রাখেন কে নবী রসুল অন্য অন্য অলি বুজুর্গ দুনিয়ার কোন মখলুক নিজের থেকে গায়েবের কোন এলেম রাখে না কথাটা আরো স্পষ্ট হওয়া দরকার নবীরা গায়েবের খবর দেন আল্লাহর থেকে জেনে আল্লাহ তালা ওহির মাধ্যমে জানান এরপরে তারা আমাদেরকে জানিয়ে দেন এটাকে মূলত গায়েবের খবর বলা হয় না গায়েব বলা হয় না আপনি আমি যারা জান্নাত দেখি নাই জাহান নাম দেখি নাই আমরা বয়ান করি মানুষের কাছে জান্নাত জাহান নাম সম্পর্কে এটা গায়েবের খবর দেওয়া হচ্ছে আমি নিজের থেকে জেনে না কোরআন হাদিসের উপরে বিশ্বাস করে কোরআন হাদিস থেকে জেনে তারপরে আমরা এগুলো বলছি এই জন্য কি আমি আলিমুল গাইব আমি গায়েবের মালিক অবশ্যই না এমনি ভাবে নবী রসুলগণ আল্লাহর পক্ষ থেকে জেনে ওহের মাধ্যমে জেনে তারপরে উম্মতকে জানিয়ে দিচ্ছেন এই জন্য নবীদেরকে আলিমুল গায়েব বলা যাবে না কি বলা যাবে না গায়েবের খবর জানেন গায়েব জানেন এর মানে হচ্ছে আল্লাহ তালা যে অর্থে আলিমুল গাইব কি বললাম আল্লাহ তালা যে অর্থে আলিমুল গাইব তার মানে নিজের থেকে নিজেই জানেন আল্লাহর কাছে অতীত কাল বলতে কিছুই নেই ভবিষ্যৎ বলতে কিছুই নেই আল্লাহর কাছে কাল একটা বর্তমান সবই কি আমরা যেরকম অতীতকে অনেকে বিয়ের দিনের কাহিনীগুলো সব ভিডিও করে রেখে তারপরে আবার তারা দেখে অতীতকে সামনে দেখে বর্তমান করে ফেলেছে দুনিয়ার মানুষেরা যেরকম ভাবে অতীতের কোন কাহিনীকে ভিডিওর মাধ্যমে বর্তমান করে আনে আল্লাহ সুবাহার কাছে সৃষ্টির সূচনা থেকে শেষ পর্যন্ত সব কিছু আল্লাহর চোখের সামনে আল্লাহর সামনে আল্লাহ সুবাহান তারা সব কিছু দেখেন শুনেন জানেন এই জন্য আল্লাহর কাছে কাল একটা বর্তমান সবকিছু কি এই জন্য আল্লাহ তারা আলিমুল গাইব আল্লাহ তারা দৃশ্য অদৃশ্য মানে আমাদের কাছে যেগুলো দৃশ্য অদৃশ্য আল্লাহর কাছে সবই দৃশ্য আল্লাহ তারা সবই জানেন আল্লাহ তারা যে অর্থে নিজের থেকে আলিমুল গাইব নিজের থেকে নিজে জানেন আমি সে কথা বলছি এই অর্থে কোনো আলিমুল গায়েব নাই কথাটা পরিষ্কার কিনা যারা আমাদের সমালোচক আছেন তাদেরকে অনুরোধ করব কথা বুঝার চেষ্টা করবেন আমি আলিমুল গায়েব নবী আলেমুল গায়েব নন কোন আলেম আলেমুল গায়েব নন তার অর্থ কি বললাম আল্লাহ তালা যে অর্থে নিজের থেকে নিজে আলেমুল গাইব কারো জানাবার প্রয়োজন নেই তিনি সবকিছুই জানেন এই অর্থে পৃথিবীতে না আসমানে জমিনে আল্লাহ ছাড়া কোন আলিমুল গায়েব নাই কথাটা পরিষ্কার কিনা হ্যাঁ নবীরা আল্লাহর পক্ষ জেনে তারপরে জানান কোরআন শরীফ বহু আয়াত আছে আমরা সেগুলো দেখবো এই আয়াতটাও তার একটা প্রমাণ আম্বা ইল গাইব এ হচ্ছে গাইবের খবরের থেকে একটি খবর হে ইলাইকা যা আপনার প্রতি আমি ওহেই করেছি ওহির মাধ্যমে আপনাকে জানিয়েছি নতুবা আমি যদি আপনাকে না জানাতাম অমা তুংতা লাদাইহিম ইদ আজমাউ আমরাহুম যখন তারা এই কাজগুলো করছিল যারা ইউসুফকে হত্যা করার চক্রান্ত করছিল আপনি তখন তাদের সঙ্গে ছিলেন না পরিষ্কার হয়ে গেল আমাদের নবীকে আলিমুল গাইব হ্যাঁ আল্লাহর পক্ষ থেকে জানাবার পরে জানেন এটা একটা আকিদার মূল বিষয় যেহেতু আজকের আলোচনার সাথে সম্পৃক্ত এটাকে বিস্তারিত আলোচনা হবে ইনশাআল্লাহ কারণ আমাদের দেশে মানুষের আকিদা অলিরা গায়েব জানে দৃশ্য অদৃশ্য সব কিছু দেখে আমি এটা আগেও আলোচনা করেছি কারামত ভিন্ন জিনিস আল্লাহর নিয়ন্ত্রণে আল্লাহ তারা যাকে যতটুকু জানান সে ততটুকু জানে সে কথাও এই সুরার মধ্যে আলোচিত হয়েছে যে ইউসুফকে যখন কেনানের কুয়ার মধ্যে নিক্ষেপ করে ইউসুফের ভাইয়ের আগে বলল বাগে খেয়ে ফেলেছে ইয়াকুবের খবর নেই তার ছেলে কোথায় আছে কি অবস্থা আছে ঘেরান পাচ্ছেন না কিন্তু যখন সেই পঁয়ত্রিশ আটত্রিশ বছর পরে মিশরের থেকে ইয়াকুব আলাইসালামের জন্য জামা পাঠিয়ে দিলেন ভাইদের কাছে জামা নিয়ে মিশর থেকে রওনা হচ্ছে আর ইয়াকুব আলাহিসাল্লাম বাড়িতে বসে বলছেন ইন্নি আজিদুরি হা ইউসুফ আমি ইউসুফের ঘেরান পাচ্ছি যখন ইউসুফ তোমার বাড়ির পাশে কুয়ায় পড়ে কাঁদছে অসহায় অবস্থায় আছে তখন তুমি ইউসুফের ঘেরান পাচ্ছ না আর এখন চল্লিশ বছর পরে আটত্রিশ বছর পরে সুদূর মিশর থেকে তুমি ইউসুফের ঘেরান পাচ্ছ কারণটা কি কারণ স্পষ্ট আল্লাহ রাব্বুল আলমিন যখন ঘেরান পাওয়ান তখন ঘেরান পাই আর যখন ঘেরান পাওয়ান না তখন কি করি না পাই না এটাই হচ্ছে কারামতুল্লাহ উলিয়া বলেন নবীদের মৌজেজা বলেন কোন ক্ষমতার নাম নয় যে তারা যখন ইচ্ছে করে তখন ইচ্ছা দিয়ে আরো সে চলে গেল দুনিয়ার সবকিছু দেখতে পায় যখন যা চায় তা করতে পারে আল্লাহর সিদ্ধান্ত পরিবর্তন করতে পারে এই সমস্ত সেরেকে আকিদা মুসলিম জাতির মধ্যে ঢুকিয়ে দিয়ে মুসলিম জাতিকে মুশ্রিক বানাবার চক্রান্ত করেছিল কুফাররা তাই হচ্ছে বর্তমানে শুধু অলিরা না এখন টিয় পাখি গায়েব জানে টিয়ে পাখি গায়েব জানে টিয়ে পাখির মাধ্যমে ভাগ্য নির্ণয় করানো হচ্ছে গণক ঠাকুর গায়েব জানে হাত দেখে সব বলে দিচ্ছে আপনার হাত দেখে যখন ভবিষ্যৎবাণী করছে থাপ্পর মানে একটা গালের উপরে তারপর জিজ্ঞেস করেন তুই আমার হাত দেখে এতগুলো গায়েব বলতে পারলি তো এর এই হাতটা যে থাপ্পড় মানে তা বলতে পারলি না কেন এজন্য মনে রাখতে হবে মুসলিম জাতিকে ইমান হারা করার জন্য ইমানকে ধ্বংস করার জন্য এই জাতির মধ্যে শয়তান বিভিন্নভাবে কাজ করে যাচ্ছে নামে পীরের নামে বুজুর্গের নামে টিয়া পাখির নামে গণকের নামে খানকা দরগা দুর্গার নামে হাজার ভাবে মুসলিম জাতির আকিদা ধ্বংস করা হচ্ছে গায়েব এই আয়াত স্পষ্ট করে দিল এবারে আমরা কোরআনুল করিমকে আরো জিজ্ঞেস করবো স্পষ্টভাবে অন্য কেউ গায়েব জানে কিনা সুরায় আনাম উনষাট নম্বর আয়াত আল্লাহ সুবহান বলছেন ওয়াইন্দাহু মাফাতিহুল গাইব লা ইয়ালামুহা ইল্লা আল্লাহর নিকটে রয়েছে মাফাতিহুল গাইবে গাইবের সমস্ত চাবিকাঠি মাফাতিহ মিস্তাহুন অর্থ চাবি মাফাতি হচ্ছে বহু বচন সমস্ত চাবি আল গাইব গাইবের সমস্ত চাবি কাঠি আল্লাহর কাছে আল্লাহ ছাড়া কোন ব্যক্তি এই গায়েব জানে না লাম কেউ জানে না ইল্লা হুয়া একমাত্র তিনি ছাড়া আরবিতে এরকম যখন বলা হয় লা ইলাহা ইল্লাল্লাহ আগে না তারপরে হা সীমাবদ্ধ করে দেওয়া হয় যে আল্লাহ ছাড়া আর কোন ইলাহা নেই আল্লাহর মধ্যেই সীমাবদ্ধ ঠিক এরকম ভাবে আল্লাহ সেই নিয়মে বলছেন এই গায়েব কেউ জানে না ইল্লা হুয়া একমাত্র তিনি ছাড়া বোঝা গেল তিনি ছাড়া আল্লাহ ছাড়া আর কেউ গায়েব জানেন না নবীরা জানে রসুলরা জানে এই জাতি নবী রসুলদের আমরা মর্যাদা দিয়ে মোহাব্বত করব আমি বলে থাকি স্ত্রীকে মহাব্বত করব মাকে মহাব্বত করব বোনকে মহাব্বত করব যার যার স্তর অনুযায়ী মাকে মহাব্বত করতে গিয়ে বউ বউকে মহাব্বত করতে গিয়ে বোন বোনকে মহাব্বত করতে গিয়ে মেয়ে এই সমস্ত যেমন গ্রহণযোগ্য নয় ঠিক তেমনি ভাবে আল্লাহ সুবহান তার মর্যাদা তিনি খালেক তিনি সৃষ্টিকর্তা তিনি মাহবুদ আর দুনিয়ার সব কিছু মাখলুক কিন্তু নবীদের মর্যাদা নবীর জায়গায় অলির মর্যাদা অলির জায়গায় অলিদেরকে সম্মান করতে গিয়ে নবীর আসনে বসানো নবীকে সম্মান করতে গিয়ে আল্লাহর আসনে বসানো পরিষ্কার শিরিক আমার দেশে জাতীয় আলেমরাও আছে যারা বলে মোহাম্মদ খোদা নেহি খোদা আছে জুদা নেহি খ্রিস্টান জাতি ঈসা আলাইসালামকে আল্লাহর পুত্র বলে কাফের হয়েছে কোরআন বলছে লাকাদ কাফার কলু নিশ্চয়ই লোকগুলো কাফের যারা বলছেন আল্লাহ হচ্ছেন তিনের এক যারা বলছে ঈসা আল্লাহর পুত্র তারা কাফের ঈসা আলাহ সালামকে আল্লাহর পুত্র বলে যদি কাফের হয় তাহলে কোন মুসলমান যদি বিশ্বাস করে আমাদের নবীজি আল্লাহর অংশ অথবা আল্লাহ সমতুল্য সে ব্যক্তি মুসলমান না কাফের তাহলে যেই লোকগুলো ওয়াজ করে আর বলে মোহাম্মদ খোদা নেহি খোদা আছে জুদা নেহি মোহাম্মদ খোদা নয় রে খোদার থেকে জুদা নয় সেগুলো মুসলমান না মুশ্রেক পরিষ্কার করে হচ্ছে আল্লাহ ছাড়া অন্য কেউ গায়েব জানে না এরপরে বলছেন আল্লাহ তারা জানেন মাহফিল বার্রিওয়াল বাহারি স্থলে এবং জলে যা কিছু রয়েছে আটলান্টিক মহাসাগরের নিচে যদি একটা পিঁপড়া হাঁটে তার পায়ের আওয়াজ পর্যন্ত আল্লাহর কাছে গোপন নয় মাহফিল বার্রি ওয়াল বাহরি স্থলে এবং জলে যা কিছু আছে সব কিছু তিনি জানেন এরপরে বলছেন গাছের থেকে কোনো পাতা যদি ঝরে পড়ে আল্লাহ তারা তাও জানেন ওয়ালা হাব্বাতিন ফিজুল মাতিল আরদি ওয়ালা রতাবিন ওয়ালা ইয়াবিসিন এমনি ভাবে পৃথিবীর অন্ধকারের সময় কোন একটা সরিষা দানা যদি পড়ে গাছের থেকে দানা পড়ে গেল আল্লাহ তালা বলছেন সেটাও আল্লাহ তালা জানেন ওয়ালা রতাবিন কোন তাজা অথবা ইয়াবি শুকনো শুকনো তাজা যাই হোক না কেন সবকিছু আল্লাহ রাব্বুল আলমিন জানেন সুরা আমের উনষাট নম্বর আয়াত পরিষ্কার হয়ে গেল আল্লাহ রাব্বুল আলমিন ছাড়া আলেমুল গায়েব নিজের থেকে নিজের সবকিছু জানেন এমন কোন ব্যক্তি আছে কোন বুজুর্গ আছে কোন পীর কোন নবী কোন রসুল কোন অলি কোন বাজারওয়ালা কেউ নেই আল্লাহ তালা এরপরে আর এক সুরায় বলছেন সুরা ইউনুসের বিশ নম্বর আয়াতে ফাকুল ইন্নামাল গাইবুলিল্লাহি আপনি লোকদেরকে জানিয়ে দিন ইন্নামাল গাইবুলিল্লাহি নিশ্চয়ই গায়েব একমাত্র আল্লাহর জন্য সংরক্ষিত গায়েবের এলেম অদৃশ্যের এলেম সম্পূর্ণরূপে আল্লাহর জন্য সংরক্ষিত তোমরা অপেক্ষা করো আমিও তোমাদের সঙ্গে অপেক্ষা করলাম অপেক্ষাকারী হিসেবে আছি তোমরা অপেক্ষা করো সুরায় নামলের পঁয়ষট্টি নম্বর আয়াত ইল্লাল্লাহ আপনি বলুন লা লা মানে জানে না মান ফিসামাওয়াতি ওয়াল আরদে মান মানে যে কেহ ফিল আরদে ফিসামাওয়াতে আসমানে ওয়ালার আর্থ জমিনে আসমানে বা জমিনে মানুষ বা ফেরেস্তা যেই হোক না কেন জিন বা ইনসান মান ফিসামাওয়াতি ওয়াল আর্থ যে কেহ চাই আসমানে হোক চাই জমিনে হোক লামু তারা জানে না আল গাইবা গায়েব জানে না ইল্লাল্লাহ এক আল্লাহ ছাড়া এরপরে আর কোন দলিল দরকার আছে কোরআনের স্পষ্ট আয়াত যে আপনি জানিয়ে দিন বিশ্ববাসীকে বিশ্ব মুসলিমকে জানিয়ে দিন আসমানে বা জমিনে যে যেখানেই থাকুক না কেন যত মাখলুক আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না বহিষ্কার হয়ে গেল জিনারা গায়েব জানে ফেরেস্তারা গায়েব জানে অলিরা গায়েব জানে মানফিসামাওয়াত কেউ জানে না টিয়ে পাখি জানে এমনি ভাবে কোরআনুল করিমে আল্লাহ সুবহান এরপরে স্পষ্ট করে বলে দিয়েছেন যে হে নবী আপনি আপনার বিষয়টাও ক্লিয়ার করে দিন যাতে মানুষের আপনাকে আল্লাহ না বলে আল্লাহর কোন অংশ না বলে বলছেন আমের পঞ্চাশ নম্বর আয়াত উল্লাহ হে নবী আপনি ঘোষণা করে দিন লা আমি তোমাদের উদ্দেশ্যে বলছি না হিন্দি খাজা আমার কাছে আল্লাহর ধনভাণ্ডারের চাবিগুলো আছে আমি তোমাদের ধনী বানিয়ে দিব আপনি জানিয়ে দিন যে আল্লাহর খাজানা আল্লাহর সম্পদের চাবি আমার হাতে কথা আমি বলছি না তাহলে যখন আল্লাহর নবীকে আল্লাহ তারা বলছেন যে আপনি জানিয়ে দিন সম্পদের চাবিকাঠি আমার হাতে নয় তাহলে কোন পীরের হাতে আছে অনেকে আকিদা রাখে অমুক পীরের দরবার গেলে ধনী হওয়া যায় অমুক পীরের দরবারে মরিদ হলে ধনী হওয়া যাবে আল্লাহ তারা পরিষ্কার জানিয়ে দিলেন যে বাংলাদেশি মানুষেরা কোরআন পড়ো কোরআনের মধ্যে রয়েছে আমি তোমাদেরকে বলছি না এ কথা বলবার দাবি করছি না যে আমার কাছে আল্লাহর খাজানা রয়েছে আর আমি এ কথাও বলি না যে আমি গায়েব জানি আকুল ইন্নি মালাক আমি তোমাদেরকে কথাও বলছি না যে আমি একজন মালাক ফেরিস্তা ইন ইলাইয়া আমি তো শুধুমাত্র ওটারই অনুসরণ করি যা আমার প্রতি ওহি করা হয় কি সুন্দর আয়াত ইন আত্মাবিউ আমি অন্য কিছু মানি না অন্য কিছু অনুসরণ করি না ইল্লা মা ইউহা ইলাইয়া শুধুমাত্র আমার প্রতি যা ওহি করা হয় আমি তারই অনুসরণ করে বাইরে কিছু মানি না আল্লাহ নবী পরিষ্কার করে দিলেন কোরআনে আল্লাহ তো আদেশও করেছেন ভাবি হে নবী আপনার রবের পক্ষ থেকে আপনার প্রতি যা ওহি করা হয় তার অনুসরণ করবেন কোন খাজা বাবা কি বলল কোন গাজা বাবা কি বলল কোন বড় পীর সাহ কি বলল কোন বড় আলেম কি বলল তাকে মানা যাবে মানা যাবে যদি কি হয় আল্লাহর ওহির সাথে মিলে এই জন্য আমি সবসময় বলি এই যে একটা দলিল দেওয়া হয় এত বড় আলেমরা কম বুঝে এত বড় পিসাবেরা কম বুঝে যুগে যুগে কুফাররা এই কথাই বলেছিল নবীরা যখন সত্যের দাওয়াত দিতেন হকের দাওয়াত দিতেন ওই সময়কার কায়েমি স্বার্থবাদী লোকেরা তাবিজ ব্যবসায়ীরা বার্গা ব্যবসায়ীরা পীর ব্যবসায়ীরা তারা বলতো আমাদের এত বড় পিসাবরা কম বুঝে এত বড় আলেমারা কম বুঝে এইভাবে নবীদেরকে প্রত্যাখ্যান করেছিল ঠিক তেমনি ভাবে এখনো যখন হকের কথা বলা হয় কোরআনের আয়াত ধরে বলা হয় তারপরে এই লোকগুলো বলে আমাদের পিসাবরা কম বুঝে এই জন্য একজন মুসলিমকে মনে রাখতে হবে এটা শয়তানের দলিল যুগে যুগে কুফফারদের দলিল মুসলিমদের বক্তব্য হচ্ছে যত বড় ইমাম বলুক যত বড় আলেম বলুক যত বড় পীর বলুক কোরআন হাদিসের সঙ্গে যদি মিলে মাথায় তুলে নিব আর কোরআন হাদিসের সঙ্গে যদি না মিলে তাহলে মুখে চুরি মারবো শয়তানের দিকে তাকে মিলিয়ে দেব খবরদার মুসলমান তাকে মানা যাবে না আল্লাহ তারা স্পষ্ট করে দিচ্ছেন এ কথা জানিয়ে দিন ইন ইল্লা মা ইউহা ইলাইয়া আমি তো শুধু ওই জিনিসকেই মানি যা আমার কাছে ওহি করা হয় এর বাইরে আমি কিছু জানি না কিছু মানি না সুরা নামের পঞ্চাশ নম্বর আয়াত এরপরে আর এক আয়াত সুরায় আরাফের একশো অষ্টআশি নম্বর আয়াত সেখানে বলছেন হে নবী আপনি বলে দিন আমি নিজের জন্য কোন উপকার করার মালিক আমি নিজে না আমার নিজের উপকার আমি নিজে করার মালিক না আমার উপকার করা মালিক রান আমি কোন নিজের ক্ষতি করার মালিক নিজে না ইল্লা মাশা আল্লাহ আল্লাহ তালা যা চান তাই হয় আল্লাহ তালা যা চান তাই হয় কুংতু আলামুল গাইব কি সুন্দর আয়াত কোরআন পড়বেন কোরআন পড়বেন ওলাউ কুংতু আলামুল গাইব হে নবী আপনি জানিয়ে দিন লাউ কুন্তু আলামুল গাইব আমি যদি গায়েব জানতাম লাউ কুন্তু যদি আমি জানতাম আলিমুল গায়েব গায়েব জানতাম লাস্তাকসার তুমিনাল খাইরে তাহলে আমি ভালো ভালো জিনিসগুলোকে বেছে নিতাম মঙ্গলময় জিনিসগুলো ভালো জিনিসগুলোকে বেশি করে গ্রহণ করতাম আমাকে কোনো বিপদ স্পর্শ করতে পারত না কোনো অমঙ্গল স্পর্শ করতে পারত না বিভিন্ন জায়গায় বিপদ এসেছে না আল্লাহ রসুল সাল্লাম প্রিয় স্ত্রী আয়সারাদি আল্লাহ আনহা আবু বকর সিদ্দিকের মেয়ে সিদ্দিক আবিনতে সিদ্দিক তার উপরে অপবাদ দেওয়া হল জেনার অপবাদ আল্লাহর নবী সাল আলী ওসাল্লাম আয়েশাকে গিয়ে বলেন আয়েশা যদি কোনো অপরাধ করে থাকো তাহলে তুমি আল্লাহর কাছে তবা করো আয়েশা বলেন এতদিন পর্যন্ত যে যাই বলেছিল আমার মনে কোনো কষ্ট ছিল না যেদিন আল্লাহর নবী আমাকে এই কথা বললেন মনে করলাম যে নবীও বিশ্বাস করে ফেলেছে আমি বললাম আমাকে বাপের ঘরে পাঠিয়ে দিন আবু বকরের ঘরে গিয়ে সারা দিয়ে আল্লাহ তালহা এক কোনায় বসে আল্লাহর কাছে কান্নাকাটি করছেন খানাপিনা বন্ধ সব কিছু বন্ধ হয়ে আছে এক মাস পর্যন্ত এই অবস্থা চলতে লাগলো আল্লাহর নবী আবু বকরের ঘরে যাচ্ছেন বিভিন্ন পরামর্শ করার জন্য আয়েশা সম্পর্কে কোনো তেমন কথাবার্তা নেই কথা তো নাই দূরের থেকে বলতেন কে সে কেমন আছে সে কেমন আছে হাজত আয়েশা বলেন যে আমার কাছে কে সে কেমন আছে কথাটা খুবই কষ্টকর মনে হতো আমার রসুল আমার নবী আমাকে কথা বলছেন না তিনিও সেই বিশ্বাস করছেন মুনাফিকদের কথাকে আমি আল্লাহর কাছে কান্নাকে করতে শুরু করলাম এবং আমি বিশ্বাস করতাম যে আল্লাহ তালা আমার পবিত্রতা ঘোষণা করবেন তবে যে আমার ব্যাপারে অহিনাজের হবে এইটা আমি ধারণা করি নাই এক মাস পরে অহিনাজের হয়ে গেল হে নবী আপনার স্ত্রী আয়সার প্রতি যারা অপবাদ দিয়েছে তারা আপনাদের দলেরই একদল মানুষ তৈরি করেছে এগুলো এরপরে তাদের কি শাস্তি অপবাদের শাস্তি আশি দৌড়া মারতে হবে সেই বিধান নাজিল করে দশটা আয়াত নাজিল করেছেন এরপরে আল্লাহ রসুল সাল্লাম ক্লিয়ার হলেন এটা একটা চক্রান্ত এবং মুনাফিকদের সাজানো নাটক আমার আয়সা আমার স্ত্রী সম্পূর্ণ নির্দোষ আমি জিজ্ঞেস করতে চাই আল্লাহর নবী যদি আলিমুল গায়েব হতেন তাহলে যেদিন তার কানে কথা এসেছিল আয়সার অপবাদ দিয়েছিল তিনি সঙ্গে সঙ্গে বলতেন না মিথ্যা কথা এটা সম্পূর্ণ মিথ্যা কথা বানাওয়ার কথা তিনি এটা প্রত্যাখ্যান করতে পারতেন তা কি করেছিলেন এই জন্য কোন এক কবি সুন্দরী বলেছেন আগার বুদে মোহাম্মাদুন গায়েবে দা আগার বুদে মোহাম্মাদুন গায়েবে দা না পেজি রাত্রে তো মাত্রা বরায়েশা আল্লাহর নবী যদি গায়েব জানতেন তাহলে আয়েশার উপরে এই অপবাদ দেওয়া তোহমাদকে বিশ্বাস করতেন না এমনি ভাবে আল্লাহ তারা সেটাই বলছেন লাউকুং তো আলামুল গাইব আমি যদি গায়েব জানতাম লাস্তাকসার তুমিনাল খাইর আমি ভালো ভালো জিনিসগুলোকে বেশি করে গ্রহণ করতাম মঙ্গলময় জিনিসগুলোকে আমি বেশি করে গ্রহণ করতাম ওয়ামা আমাকে কোন রকম বিপদ স্পর্শ করতে পারত না কোন রকম বিপদ স্পর্শ করতে মাসা মাস করা কাজ করা অমা মাসানিয়া সু কোন রকম সু কোন অমঙ্গল কোন বিপদ আমাকে স্পর্শ করতে পারত না আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া সাল্লামকে এক এহুদি মহিলা দাওয়াত দিল আগেই জেনে নিয়েছিল আল্লাহর নবী বকরির কোন অংশ বেশি পছন্দ করেন সামনের পায়ের গোড়ার অংশ ডানা এবং পাজরের হাড্ডি আল্লাহর রসুল বেশি পছন্দ করতেন এটা সে জেনে নিয়েছিল এই জায়গাটায় ভালো করে বিষ মিশিয়ে ভুনা করে তারপরে নবীকে দাওয়াত দেওয়া হলো আল্লাহর নবীর সঙ্গে কয়েকজন সাহাবাহিক আমদ ছিলেন এহুদি মহিলা আল্লাহর নবীর সামনে পরিবেশন করলেন আল্লাহর নবী খেতে শুরু করেছেন সাহাবিরাও খেতে শুরু করলেন দুজন সাহাবির সঙ্গে সঙ্গে শহীদ হয়ে গেলেন আল্লাহর নবী সাল্লামের গলার ভিতরে ঢুকে গেছে এই সময় জিবের তাড়াতাড়ি ফেলে দিন মধ্যে বিষ আসে আল্লাহর নবী ফেলে দিলেন কিন্তু এর মধ্যেই যে বিষ ঢুকে গিয়েছে আল্লাহর নবী মৃত্যু পর্যন্ত সেই বিষের যে ক্রিয়া অনুভব করছিলেন হাদিসে বলা আছে আল্লাহ নবী যখন শেষ সময় মৃত্যুকে আক্রান্ত শুয়ে আছেন বিছানায় মাথায় পানি ঢালা হচ্ছিল আর তিনি বলছিলেন আমি ওই বিষের ক্রিয়া যেন এখন পর্যন্ত অনুভব করছি আমাকে যেন পুড়িয়ে ফেলছে আমাকে যেন জ্বালিয়ে ফেলছে তুমি পানি ঢালো আল্লাহর নবী গায়েব জানলে এই এহুদি মহিলার দাওয়াত গ্রহণ করতেন এই এহুদি মহিলার বকরি মুখে দিতেন কোরআন বলছে আমি যদি গায়েব জানতাম লাস্তাকসার মিনাল খাইরে আমি ভালো ভালো মঙ্গলময় জিনিসগুলোকে বেশি করে গ্রহণ করতাম অমা আমাকে কোন রকম বিপদে স্পর্শ করতে পারত না অমঙ্গলে স্পর্শ করতে পারত না শুধু এ পর্যন্ত না মদিনা ইহুদি মেহমদিনার মুসলমানদের মধ্যে মুনাফিক যারা ছিল এই জন্য মুনাফিক যুগে যুগে থাকবে এখানেও আছে আল্লাহর নবীর যুগই ছিল আমরা মোনাফেক কেন দাঁড়াবো আল্লাহর নবীর বয়ান শুনে আল্লাহর নবীর পিছনে জুমা পরে পাঁচ অক্ট নামাজ পড়ে তারপরে মদিনায় মোনাফিক ছিল না কাজে আমাদের এইখানে যদি মোনাফিক থাকে এটা দিয়ে কোনো আশ্চর্য কিছু আছে নাকি কিছু মুনাফিক আছে যারা আমার কথাগুলোকে বিকৃত করে অথবা সে বুঝে না অজ্ঞ মূর্খ লোকেরাই এবং মূর্খ পীরদের মূর্খ মুড়িদেরা ব্যাস লাগাবার জন্য বিভিন্নভাবে বিকৃত করে বর্ণনা করে সেজন্য আশ্চর্যের কিছুই নেই যেখানে হক আসবে সেখানে আবু জাহাল থাকবে মৌসা যেখানে আসবে সেখানে ফেরাউন থাকবে যেখানে এব্রাহিম দাঁড়াবে সেখানে নমরুদের গোষ্ঠী থাকবে যেখানে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের দাওয়াত চলছে আবু জাহেল আবুল হাবদের সেখানে দাঁড়ানো আছে যেখানে যুগে যুগে হকের দাওয়াত যেখান থেকে আসবে বাতিলের মাথা তারা সেখান থেকেই গজাবে এই জন্য ভয়ের কিছু নেই আল্লাহ নবী সাল্লাম মদিনাতে সুন্দরভাবে মসজিদ পরিচালনা করছেন ইসলামের দাওয়াত দিচ্ছেন মুনাফিকদের উদ্দেশ্য হচ্ছে একটা আলাদা প্ল্যাটফর্ম তৈরি করা আলাদা একটা ওদের দরগা তৈরি করা খানকা তৈরি করে ইসলামের ক্ষতি করার জন্য কারণ এক জায়গায় বসতে না পারলে পরামর্শ করা যায় না সেই জন্য মদিনায় একটা মসজিদ তৈরি করলো কি তৈরি করলো মসজিদ তৈরি করলো এরপরে কি সুন্দর কথা আল্লাহ রসুলকে দাওয়াত দিল ইয়া রাসুল আল্লাহ আপনি এই মসজিদে এসে একটু বরকত দিয়ে যাবেন আপনি আসবেন এসে একটু উদ্বোধন করে দিয়ে বরকত দিয়ে যাবেন আমরা আপনার দ্বারা মসজিদটাকে উদ্বোধন করতে চাই আল্লাহ রসুল সাল্লাম দাওয়াত কবুল করলেন এবং সেখানে যাওয়ার জন্য তারিখ দিলেন এরপরে যখন আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম ওখানে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন অথবা তিনি বলেছিলেন যে আমি তবুকের যুদ্ধের থেকে ফেরার সময় আমি তোমাদের এখানে আসব সঙ্গে সঙ্গে আল্লাহ তালা জানিয়ে দিলেন সুরায় তবার একশত সাত নাম্বার আয়াত পড়বেন পরিষ্কার বলা আছে যারা মসজিদ তৈরি করছে মসজিদ তৈরি করছে মাস্তিদান মসজিদ তৈরি করেছে মাস্তিদান দেরান মসজিদের দেরার দেরার মানে ক্ষতি করার জন্য অকুফরান এবং কুফুরি করার জন্য এবং মমিনদের মধ্যে বিচ্ছিন্নতা তৈরি করার জন্য গ্রুপিং করার জন্য মমিনদের মধ্যে বিচ্ছিন্ন তৈরি করে অমুক দরবারের মসজিদ এখন মসজিদে পর্যন্ত সাইনবোর্ড লাগানো হচ্ছে এটা ওই দরকার মসজিদ এটা এই দরকার মসজিদ আমি এই আয়াত থেকে পরিষ্কার জানিয়ে দেই যদি কোন মসজিদকে কোন ফেরকার নামে তৈরি করা হয় সেটা মসজিদ নয় তার নাম হচ্ছে মসজিদ দ্রার তাকে ভেঙ্গে ফেলা মুসলিম অজীব হয়ে যায় এই মসজিদ দেরা ঢাকার মধ্যে বহু জায়গায় তৈরি হয়েছে আল্লাহ তারা বলছেন মুসলিম জাতির মধ্যে তাফরিক করার জন্য বিভক্তির সৃষ্টি করার জন্য মুসলিমদের ক্ষতি করার জন্য এই কাজ করা হচ্ছে আর কি চারটে শব্দ ব্যবহার করেছেন দেরারান ক্ষতি করার জন্য অকুফরান কুফরি করার জন্য অতাফরি কম্বাইনাল মিনিন মমিনদের মধ্যে তাফরিক করার জন্য বিভক্তি সৃষ্টি করার জন্য এবং আল্লাহ এবং নবীর সঙ্গে যারা ইতিপূর্বে যুদ্ধ করছে ঝগড়া করছে যারা গাদ্দারি করেছে তাদের ঘাটি তৈরি করার জন্য তাদের এর সব ঘাঁটি তৈরি করার জন্য মসজিদ তৈরি করেছে খবরদার তারা কসম করে বলবে ওলা ইয়াহালিফুন্না তারা হলফ করে বলবে ইন আরাদনা ইল্লাল হোসনা আমরা একেবারে ন্যাক নিয়তে এখলাসের সঙ্গে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য মসজিদ তৈরি করেছি আর কোন উদ্দেশ্য নাই হরস করে বলবে আল্লাহ তারা বলছেন শাহাদু ইন্নাহুম লাকাযিবুন আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন ওরা মিথ্যাবাদী খবরদার লা তাকুম ফিহি আবাদান আপনি মসজিদ কখনো যাবেন না লা মাসজিদুন উসসিসা আলা তাকওয়া এরপরে মদিনার সম্পর্কে আলোচনা হলো যে মসজিদ তা করবার ভিত্তি করে হয়েছে আপনি সেই মসজিদে থাকবেন ওই মসজিদে আপনি যাবেন না আল্লাহর নবী সাল্লাম সাহাবাই কিরামদেরকে আয়াত ছুনিয়ে দিলেন আয়াত শোনাবার পরে আর দরকার নেই সাহাবাই কিরাম সাথে সাথে গিয়ে মসজিদটাকে গুড়িয়ে ফেলে দিয়েছেন কোরআনের স্পষ্ট আয়াত বোঝা গেল যেই সমস্ত মসজিদ বেদাতকে এস্টাবলিশ করার জন্য তৈরি করা হয় যেই সমস্ত মসজিদ কুফুরি করার জন্য তৈরি করা হয় যেই সমস্ত মসজিদ ইসলামের মধ্যে কোন ফেরকা তৈরি করার জন্য তৈরি করা হয় সেইগুলো মসজিদের তাকোয়া না মসজিদ ধরার কি নাম বললাম মসজিদ ধরার কি নাম মসজিদ ধরার মাজারের সাথে যে মসজিদগুলো মাজারের টাকা দিয়ে নির্মাণ হয় এগুলোর নাম মসজিদ দেরার যে সমস্ত মসজিদ কোন খানকার বিশেষ উদ্দেশ্যে তৈরি করা হয় বিশেষ তরিকা প্রচারের জন্য সেগুলো দেরার এই সমস্ত বেদাহাতি মসজিদগুলো মসজিদ নয় এগুলোকে ভেঙ্গে ফেলা মুসলিমদের জন্য ওয়াজিব হয়ে যায় বলছিলাম যে বিষয়টা নিয়ে আল্লাহ রসুলকে দাওয়াত দেওয়া হল আল্লাহ রসুল কি জানতেন প্রথমে যে মসজিদ এরকম তিনি যাওয়ার জন্য তৈরি দাওয়াত কবুল করলেন আল্লাহ তালা জানিয়ে দিলেন এরপরে তিনি মসজিদ ভাঙ্গার হুকুম দিয়ে দিলেন পরিষ্কার হয়ে গেল লাউকুং আলামুল গাইব আমি যদি গায়েব জানতাম সুরা আরাফের একশো অষ্টআশি নম্বর আয়াত সম্ভবত না চৌচল্লিশ যাই হোক সুরা আরাফের আয়াত একশো চৌচল্লিশ বা অষ্টআশি বলা হচ্ছে লাউকুং তু আলামুল গাইব যদি আমি গায়েব জানতাম সার তুমিনাল খাইর আমি মঙ্গলময় জিনিসগুলোকে ভালো জিনিসগুলোকে বেশি করে গ্রহণ করতাম অমামাসানি আসু আমাকে কোন রকম সু বা কোন রকম বিপদ অমঙ্গলে স্পর্শ করতে পারত না ইন আনা ইল্লা নাদির আমি তো নাজির জান্নাতের সুসংবাদদাতা বাসির এবং নাজির জাহান্নাম থেকে সাবধানকারী মোমিনদের জন্য ছাড়া আর কিছুই না আল্লাহর পক্ষ থেকে আমার প্রতি যে হুকুম আসে সেই হুকুমটাকে আমি পৌঁছিয়ে দিই এমনি ভাবে আল্লাহ সুবাহ পরিষ্কার করে দিলেন শুধু এরকম না অনেক ঘটনা আছে আল্লাহ রসুল সাল্লামকে ওমরার গর্তে আসলেন মদিনার কাছে মদিনার থেকে রওনা হয়ে কারণ নবী স্বপ্নে দেখেছিলেন আল্লাহর নবী মদিনায় হিজরত করে যাওয়ার পরে সাহাবা একরাম হিজরত করে যাওয়ার পরে ইচ্ছা ছিল মক্কে আসার আল্লাহর ঘর একদিন স্বপ্ন দেখলেন لتدخلن المسجد الحرام إن شاء الله آمنين আপনি মসজিদে হারামে মক্কার মসজিদুল হারামে নিরাপদে প্রবেশ করবেন নবীর স্বপ্ন ওহি এটাকে কেন্দ্র করে আবার খাজা বাবার স্বপ্নকে ওই বলা যাবে না কারণ নবী ঘুমান্ত অবস্থায় ওহি নাজেল হয় ঘুমের ব্যাপারে বলা আছে তানাম আইনান ওয়াল কলবু ইয়াকজান নবীর চোখ ঘুমায় অন্তর সজাগ থাকে যে কারণে নবীদের ঘুমের মধ্যেও শয়তান আসতে পারে না সেই জন্য নবীদের ঘুমের দ্বারা উজুভঙ্গ হয় না নবীদের ঘুম দ্বারা কি হয় না নবীদের ঘুম উজুভঙ্গের কারণ নয় কারণ ঘুমালে পরে মানুষের শরীর রক্ত এবং হাড্ডিগুলো নিস্তেজ হয়ে যায় জোড়াগুলো ঢিলা হয়ে যায় বায়ু নির্গত হওয়ার সম্ভাবনা থাকে সেজন্য উজু নষ্ট হয়ে যায় পক্ষান্তরে নবীদের যেহেতু অন্তর সজাগ থাকে বায়ু নির্গত হওয়ার নিয়ন্ত্রণ ছুটে যায় না সেই জন্য নবীর উজু নবীর ঘুম উজু ভঙ্গের কারণ নয় এমনি ভাবে নবীদের ঘুমের মধ্যে শয়তান আসতে পারে না আর তোমার আমার পীর বাবার ঘুম খালি ভঙ্গের কারণ নয় গোসল ভঙ্গের কারণ হয়ে যায় কাজে মনে রাখতে হবে যেই ঘুমের মধ্যে ওহিনাজের হয় সেই ঘুম সেই ঘুম সেই স্বপ্ন দলিল আর যেই ঘুমের মধ্যে শয়তান নাজিল হয় সেই স্বপ্ন কোনো দলিল নয় এই জন্য এখন তার স্বপ্নের ছড়াছড়ি অমুক পীরের স্বপ্ন অমুক বুজুগের স্বপ্ন কারণ স্বপ্ন দিয়ে আর একটা ধর্ম তৈরি করে ফেলেছে আল্লাহ সুবাহ বলছেন হাজরতে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম স্বপ্ন দেখলেন মসজিদে হারামে প্রবেশ করছেন তিনি সাহাবাহিক রামদের জানিয়ে দিলেন সাহাবাহিক আমরা তো খুশিতে বাগ বাঘ আমরা মক্কায় প্রবেশ করতে পারবো আমাদের আত্মীয় স্বজন ছেলে মেয়ে সব রয়ে গেছে মক্কায় দেখা করতে পারবো চলো স্বপ্ন তো ঠিকই ছিল ওহাই কিন্তু এই বছরই যাবে তা তো ছিল না আল্লাহর নবী প্রায় চোদ্দশো সাহাবাহিক রামদের সঙ্গে রওনা হলেন মসজিদে হারামে ঢুকবেন আল্লাহর পক্ষ থেকে স্বপ্ন দেখেছেন বিয়া নামক জায়গা পর্যন্ত আসার পরে নবী যে উটের উপরে বসা উঠটা বসে গেছে সাহাবাহাম বললেন আরে উঠ তো দুর্বল হয়ে গেছে আল্লাহ বলে দুর্বল হয় নাই একে আল্লাহ তারা বসিয়ে দিয়েছেন এরপরে আল্লাহ নবী বুঝতে পারলেন যে এই স্বপ্ন এই বছরের জন্য না তারপরও চেষ্টা করলেন ওসমানকে পাঠালেন মক্কায় যাও লোকদেরকে বুঝাও আমরা যুদ্ধ করতে আসি নাই ওমরা করতে এসেছি আমরা হেরাম পরা আমাদের সঙ্গে কোরবানির পশু রয়েছে আমরা ওমরা করে চলে যাব ওসমান গেলেন মোদি মক্কায় লোকদেরকে বুঝাবার জন্য ওরা মুসলমানদের শক্তি পরীক্ষা করার জন্য ছড়িয়ে দিল খবর ছড়িয়ে দিল ওসমানকে হত্যা করা হয়েছে এই খবরটাই সঠিক না মিথ্যা মিথ্যা খবর ওসমানকে হত্যা করা হয় নাই কিন্তু খবর চলে গেল আল্লাহ নবী সাল হোদাই বিয়ায় বসে ডাক দিলেন ইয়া সাজারা ওহে গাছের নিচে অবস্থানকারী সাহাবারা চলে আসো আমার কাছে খবর এসেছে ওসমানকে হত্যা করা হয়েছে তোমরা বয়াত করো ওসমান হত্যার প্রতিশোধ না নিয়ে অথবা মক্কা বিজয় না করে আমরা কেউ মদিনায় ফিরে যাব না তৈরি আছো কিনা সাহাবায় কেরাম নবীর হাতের উপরে হাত দিয়ে বায়াত করে অঙ্গীকার করলেন বোখারি হাদিসে বলা হয়েছে সাহাবায় কেরাম বলতেছিলেন নাহানুল্লাদিনা বায়াউ মুহাম্মাদা আলাল জিহাদে মা বাকিন আমাদা আমরা সে জাতি যারা মোহাম্মদ হাতে হাত দিয়ে বায়াত করেছি এই মর্মে যে আমাদের দেহের সঙ্গে যতক্ষণ পর্যন্ত জান থাকবে অতক্ষণ পর্যন্ত আমরা জেহাদ করিয়ে যাবো বায়াত হয়ে গেল এই বায়াতের খবর মক্কায় পৌঁছে গেল বুঝতে পারলো মুসলমান এইবারে ছাড়বে না এবারে সুর নরম করলো না না আমরা তো ওসমানকে হত্যা করি নাই ওসমান যে ওসমান চলে আসলো সন্ধির ব্যাপার শুরু হয়ে গেল আলোচনা শুরু হয়ে গেল সন্ধি হলো আল্লাহ নবী সেই বছর ওমরা না করে মক্কা থেকে মদিনায় ফিরে গেছিলেন কিনা আমার জিজ্ঞাসা আল্লাহর নবী যদি গায়েব জানতেন তাহলে যখন তার কানে আওয়াজ আসলো ওসমানকে হত্যা করা হয়েছে তিনি কি বিশ্বাস করতেন বিশ্বাস করতেন না বরং বলতে এটা মিথ্যা খবর বরং সেটাকে কেন্দ্র করে বায়াত নিচ্ছেন এবং সেই বায়াতের উপরে আল্লাহ রাব্বুল আলমিন ঘোষণা করেছেন আমি সন্তুষ্ট হই তোমাদের বায়াত দেখে মমিনদের উপরে আল্লাহ তারা সন্তুষ্ট হয়েছেন যখন তারা গাছের নিচে বসে আপনার হাতে পরে হাত দিয়ে বায়াত করছিল ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম তাদের হাতের উপরে আল্লাহর হাত ছিল স্বয়ং আল্লাহর হাত ছিল এইটা দিয়ে আবার পীর সাহেবেরা ওই মুরিদ বানাবার দলিল দেয় বায়াত পাওয়া গেছে এই বায়াত কি পীর মুরিদের বয়াত ছিল এই বয়াত ছিল একজন মুসলিমকে বন্দী করা হয়েছে বা হত্যা করেছে সেই খবরে আল্লাহর নবী নিজের যান পর্যন্ত কোরবান করে সমস্ত সাহাবাহাম যান করেছিলেন আজকে হাজার ওসমান নির্যাতিত হচ্ছে উলঙ্গ করা হচ্ছে সারা বিশ্বে মুসলিমদের রক্তে রঞ্জিত করা সেই জন্য কোনো পীরের বয়াত নেই পীরের বয়াত হচ্ছে হালুয়া খাওয়ার জন্য রুটি খাওয়ার জন্য মুরগির রান চাপাবার জন্য মনে রাখতে হবে পীর মুরিদির বয়াত কোন হাদিসে নেই কোন কোরআনাতে নেই যতগুলো হাদিস এবং আয়াত রয়েছে সব গুলো হচ্ছে এমামুল মুসলিমিন আমিরুল মোমিন বায়াত নেবেন মুসলিমদের বড় বড় স্বার্থ রক্ষার জন্য ইসলামের উপর বায়াত নিবেন বিভিন্ন কাজের বায়াত নিবেন যাকে যে দায়িত্ব দেওয়া হয় সে বায়াত নিবেন শিরিক না করে বায়াত নিবেন বায়াত না অধিকার কার মুসলিমদের ইমাম বায়াত নিবেন এই খুচরা খুচরা বায়াত থেকে আসলো এগুলো হচ্ছে মুসলিম জাতির এই ঐক্যবদ্ধ একজন ইমাম থাকবে আমির মোমিন থাকবে এটা যদি থাকতো সারা বিশ্বে আজকে মুসলিমদের এই অবস্থা হতো না কুফুরি শক্তিগুলো মুসলিম জাতির এই জিনিসটাকে ভয় করে মুসলিমদের খিলাফত বাইয়াতকে রাষ্ট্রীয় পর্যায়ের থেকে জাতীয় পর্যায় থেকে নামিয়ে এনে ব্যক্তি পর্যায়ে ঢুকিয়ে দিয়ে এক এক পীরের দশ খনি বা পঞ্চাশ খনি একশো খলিফা দিয়ে হাজার হাজার দরবার তৈরি করে মুসলমানদের মধ্যে বিভক্ত তৈরি করেছে তরিকা তৈরি করেছে চিস্তিয়া কাদেরিয়া নকশাবন্দিয়া মুজাদ্দিদিয়া অমুক তমুক তৈরি করে গোটা মুসলিম জাতিকে দলে দলে বিভক্ত করে ফেলেছে আমার মুসলিম ভাইয়েরা আমি বলছিলাম যে বিষয়টা আল্লাহ নবী সাল্লাহ আলাইসালাম গায়েব জানলে কি এই বায়াত নিতেন এরকম হাজার আয়াত আছে হাজার এরকম ঘটনা আছে নবীর যুগে হ্যাঁ যেসব জায়গায় আছে আল্লাহ নবী কিছু কিছু ভবিষ্যৎবাণী করেছেন অবশ্যই করেছেন তাতে আমি শুরুতেই বলেছি আল্লাহর পক্ষ থেকে যখন জানানো হয় তখন তিনি জেনে বলতেন এটাই ছিল আজকের আলোচনার মূল যে অংশ আমরা সুরাই ইউসুফের তাফসির পেশ করছিলাম সেই তাফসিরে এক পর্যায়ে আসে আল্লাহ তারা বলছেন আপনি যে ইসুফের কাহিনী বলে দিচ্ছেন বলে দিলেন মক্কা লোকদেরকে জানিয়ে দিলেন এহুদিদেরকে জানিয়ে দিলেন শুনিয়ে দিলেন এটা আপনার নিজের কোন এলেম নয় এটা আল্লাহর এলেম কার এলেম দালিকামিন আম্বা ইল গাইব এ হচ্ছে গাইবের খবর নুহিহি ইলাইকা মির রব ইলাইকা যা আপনার প্রতি ওহি করা হয়েছে আপনার প্রতি আল্লাহর পক্ষ থেকে ওহির মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে অমা কুমতা লাদাইহিম ইদ আজমাউ আমরাহুম যখন তারা তাদের এই চক্রান্ত তাদের যে কৌশল তারা সিদ্ধান্ত নিচ্ছিল আপনি তখন ইসুফের ভাইদের কাছে ছিলেন না আল্লাহ তারা সবগুলো জানিয়ে দিয়েছেন জানিয়ে দিয়েছেন কে এখানে পরিষ্কার করে দেওয়া হলো আপনার এলেমের উৎস কোথায় আল্লাহর কাছে আমাদের এলেমের উৎস কোথায় নবী রসুলদের এলেমের উৎস কোথায় জিনদের এলেমের উৎস কোথায় ফেরেস্তাদের এলেমের উৎস কোথায় সমস্ত এলেমের চাবিকাটি কার হাতে গায়েবের মালিক একমাত্র কে আল্লাহ তারা যাকে যতটুকু জানান ততটুকু জানে এছাড়া কারো জানাবার কোন অধিকার নেই এর নাম হচ্ছে এলমুল গাইব আলিমুল গাইব শাহাদি হুয়ার রহমানুর রাহিম উপস্থিত অনুপস্থিত দৃশ্য দৃশ্য সব কিছুর এলেম একমাত্র কার কাছে আল্লাহ তারা যদি না জানায় নিজের থেকে জেনে ভবিষ্যতে এলেম কারো আছে যদি কেউ এরকম আকিদা রাখে সে ব্যক্তি মুশরেক সে ব্যক্তি কি মোশরে কারণ এই এলিমুল গাইব এটা আল্লাহর খাস এলেম কার এলেম এইখানে কেউ নিজেকে দাবি করে বা কোন আকিদা রাখে রসুলটা আলেমুল গাইব জিনের আলেমুল গাইব ফেরিস্তার আলেমুল গাইব জিন হুজুর অমুক হুজুর তমুক হুজুর জিন হাজির করে গাইবের খবর সব জেনে আসে সেই লোকগুলোর আকিদার মধ্যে গণ্ডগোল আছে সেগুলো মুশ্রিক সেগুলো কি যদিও পাঁচ নামাজ পড়ে রোজা রাখে হজ করে জাকাত দেয় কপালে দাগ পড়ে গেছে তসবি হালির হাত সাথে থাকে তারপরও সেই লোকগুলোর নাম কি এই জন্য আল্লাহ তারা বলছেন এরপরে একটাই সুরায় সুরা ইউসুফের একশো তিন নম্বরে বলছেন ওমা আখতারুন্নাসি ওয়াল্লাউ হারাস্তা বিমুমিনিন বেশিরভাগ লোক আপনি ইচ্ছে করলেও তারা মমিন হবে না এরপরে সুরা ইউসুফের একশত ছয় নম্বর হাতে বলছেন বেশিরভাগ লোক ইমান আনা সত্ত্বেও মুশরেক কি বলা হচ্ছে মানুষের মধ্যে বেশিরভাগ মানুষ আল্লাহর উপর ইমান আনা সত্ত্বেও ইল্লাহম মুশরেকুন তারা কি সেই মুশরেক গুলো কারা সেই মোশ্রেক গুলো ওই মোশ্রেক যারা মাদারিকে বলে ওই খাজা আমার মকসুদ পূরণ করে দাও কেউ ফেরে না খালি হাতে খাজা বাবার দরবার হতে সেই মোশ্রেক গুলো ওই মোশ্রেক গুলো যারা মনে করে পীর সাহ তাদেরকে তরাইয়ে নিবে হেদায়ত দিয়ে দিবে এই সমস্ত মোশ্রেক যে সমস্ত লোকেরা বিশ্বাস করে আমার কলব পীরের কলবের মতো অজ্জু পীরের কল্পনা করতে হয় মোরাকাবা করতে হয় জিকিরে বসলে কল্পনা করে আমি আমার কলবের মতো অজ্জু আমার কলব পীর সাহ কেবলার কলবের মতো অজ্জু পীর সাহের কলব হইয়া তার বাড়ির মতো অজ্জু ও আমার জাতি আমি জিজ্ঞেস করতে চাই আল্লাহ নবীর সাহাবা একরাম জিকিরের সময় নবীর দিকে কোনো মতজ্জ করতেন নবীর কল্পনা করতেন নবীর ছবি অন্তরে বসাতেন নবীর মতো ব্যক্তির যদি ছবি অন্তরে বসাতে না হয় মোরাকাবা করতে না হয় তা সফল করতে না হয় তাহলে যেই সমস্ত মুসলমানরা আকিদা বিশ্বাস স্থাপন করে পীরের মোরাকাবা করতে হবে ফানা বিশ্বাস হতে হবে শাইখের মধ্যে বিলীন হতে হবে এরপরে পীর ছাড়া আল্লাহকে পাওয়া সম্ভব নয় এই সমস্ত আকিদা প্রসঙ্গ করার মুসলমান আবশ্যক পরিষ্কার করে আল্লাহ তারা বলছেন ওমাই উমিন আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়াহুম মুশরিকুন কয় যে আমরা তো আল্লাহরই ইবাদত করি তবে পীর সাহেবদের মাধ্যমে ডাকি আমি বলে মক্কার মসজিদরা যে এইটাই করত মক্কার মসজিদরা মূর্তি পূজা করত এই উদ্দেশ্যেই কোরআন স্পষ্ট করে বলছে মা না ইল্লা আল্লাহ তারা বলছেন ওই মূর্তি পূজকদেরকে জিজ্ঞেস করো তারা কেন মূর্তি পূজা করছে তারা বলবে আমরা মূর্তি পূজা করছি এজন্য এই মূর্তিগুলো আল্লাহর কাছে সুপারিশ করে আমাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দিবে আমার জাতি যদি আল্লাহ পর্যন্ত পৌঁছে দিবে মধ্যস্থতা করবে এই উদ্দেশ্যে মূর্তি পূজা করা শিরিক হয় তাহলে যারা একই উদ্দেশ্যে মাজার পূজা করে পীর পূজা করে তারা মুসলিক মুসলমান আল্লাহ তারা তাই বলেছেন মুশরিকুন যারা বেশিরভাগ লোক ইমান আনা সত্ত্বেও কি আল্লাহ সুবাহ আমাদের সকলকে বিষয়গুলোকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন